জালো জালো আগুনে জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনে জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনে জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই ইঙ্গ মার্কিনী পণ্য সকল বাজার থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো জালো জালো আগুন জালো আমেরিকার রাস্তা নাই মার্কিনি ওই ধস্যগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো নর খাদো কই পশুদের ক্ষমা করা মহাপাপ করলে ক্ষমা আসবে গজব আসবে শুধুই অভিশাপ নর খাদো কই পশুদের ক্ষমা করা মহাপাপ করলে ক্ষমা আসবে গজব আসবে শুধুই অভিশাপ ধন্য হতে পুণ্য পেতে ওই পশুদের কর জবাই কর জবাই জালো জালো জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যু শিশুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো লাল কুত্তার গোষ্ঠী গুলো যে যেখানে পাও যারে ধরে ধরে মুগুর মারো কুত্তা গোলার ওই ঘাড়ে লাল কুত্তার গোষ্ঠী গুলো যে যেখানে পাও যারে ধরে ধরে মুগুর মারো কুত্তা গোলার ওই ঘাড়ে খুদার দেয়া এই জমিনে ওদের আর জায়গা নাই জায়গা নাই জালো জালো জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই গুলোর নাই রে এবার রক্ষা নাই জালো জালো জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই মার্কিনি ওই পণ্যগুলো দোকান থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো পেন্টাগনে কর্দে আঘাত হোয়াইট হাউস কর দখল আঘাতের পর আঘাত এনে করে দেনা সব বিকল পেন্টাগনে কর্দে আঘাত হোয়াইট হাউস কর দখল আঘাতের পর আঘাত এনে করে দেনা সব বিকল শয়তানের ওই গদিটাকে ছিন্ন ভিন্ন করা চাই করা চাই জালো জালো জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই ধস্যগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই ধস্যগুলোর নাই রে এবারে রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই ধস্যগুলোর নাই রে এবার রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই ধস্য বুশগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো বুশ নামের ওই পাগলটাকে পাঠাও পাগলা গারদে হুশ ফিরাতে ওই পাগলের ঘোল ঢালো তার মাথাতে বুশ নামের ওই পাগলটাকে পাঠাও পাগলা গারদে হুশ ফিরাতে ওই পাগলের ঘোল ঢালো তার মাথাতে বিশ্ব শয়তান ওই হারামির জুতার মালা দাও গলায় দাও গলায় জালো জালো জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই ইঙ্গ মার্কিন পণ্য সকল বাজার থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনী ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো মার্কিনি ওই পণ্যগুলো আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগাড়ে মার্কিনি ওই পণ্যগুলো আছে যত বাজারে ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ভাগাড়ে শয়তানেরই কোনো কাজে সহযোগী হোসনে ভাই হোসনে ভাই জালো জালো জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই ইঙ্গ মার্কিনি পণ্য সকল বাজার থেকে কর ছাটাই কর ছাটাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুনি জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্য পশুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই কোকা কলা পেপসি গুলো দোকান থেকে করছাটাই করছাটাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবারে রক্ষা নাই জালো জালো আগুন জালো আমেরিকা দিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই জালো জালো আগুন জালো আমেরিকা রাস্তা নাই মার্কিনি ওই দস্যুগুলোর নাই রে এবার রক্ষা নাই